সত্যের পথে চলো বীর সেনা দল জাগরত করে নাও জাতিকে সবল দিনের তরে গড়েছি মোরা ফরায়জি আন্দোলন সত্যের পথে চলো বীর সেনা দল জাগরত করে নাও জাতিকে সবল দিনের তরে গড়েছি মোরা ফরায়জি আন্দোলন সত্যের পথে চলো বীর সেনা দল জাগরত করে নাও জাতিকে সবল দিনের তরে গড়েছি মোরা করায় জি আন্দোলন তোমার আমার সুখের ভাষণ করায় জি আন্দোলন শান্তি সুখের আবাসন করায় জি আন্দোলন সত্যের পথে চলো বীর সেনা দল জাগরত করে নাও জাতিকে সবল দিনের তরে গড়েছি মোরা জি আন্দোলন সত্যের পথে চলো বীর সেনা দল জাগরত করে নাও জাতিকে সবল দিনের তরে গড়েছি মোরা জি আন্দোলন তোমার আমার সুখের ফসল ফরায়জি শান্তি সুখের আবাসন ছড়ায় আন্দোলন জয়ের নেশায় গিয়ে যাব প্রভুর দেয়া জান বিলিয়ে দেব জয়ের নেশায় গিয়ে যাব প্রভুর দেয়া জান বিলিয়ে দেব জয়ের নেশা আল কোরআনে ভানে আল কোরআনে ভানে সত্যের পথে চলো বীর সেনা দল জাগরত করে নাও জাতিকে সবল দিনের তরে গড়েছি মোরা পরায় জি আন্দোলন সত্যের পথে চলো বীর সেনা দল জাগরত করে নাও জাতিকে সবল দিনের তরে গড়েছি মোরা জি আন্দোলন তোমার আমার সুখের ভাষণ জি আন্দোলন শান্তি সুখের আবাসন জি আন্দোলন তাগুতের মাসনাদ জয় করিতে অটল হতে হবে বীর সেনাদের তাগুতের মাসনাদ জয় করিতে অটল হতে হবে বীর সেনাদের তাগুতের মাসনাদ জয় করিতে অটল হতে হবে বীর সেনাদের বিপ্লব হতে চাই তাদের মতো বিপ্লব হতে চাই তাদের মতো যেমনি হাজি শরিয়া তুল্লা যেমনি হাজি শরিয়া তুল্লা সত্যির পথে চলো বীর সেনা দল জাগরত করে নাও জাতিকে সবল দিনের তরে গড়েছি মোরা ফরায়জি আন্দোলন সত্যের পথে চলো বীর সেনা দল জাগরত করে নাও জাতিকে সবল দিনের তরে গড়েছি মোরা ফরায়জি আন্দোলন তোমার আমার সুখের ভাষণ ফরায়জি আন্দোলন শান্তি সুখের আবাসন ফরায়েজি আন্দোলন শরিয়াতুল্লাহর হুঙ্কারতে ইংরেজ কেঁপেছিল এই ধরাতে শরিয়াতুল্লাহর হুঙ্কারতে ইংরেজ কেঁপেছিল এই ধরাতে শরিয়াতুল্লাহর হুঙ্কারতে ইংরেজ কেঁপেছিল কালেমার ঝান্ডার পালুরিয়ে কালেমার ঝান্ডার পালুরিয়ে সত্যের পথে চলো বীর সেনা দল জাগরত করে নাও জাতিকে সবল দিনের তরে গড়েছি মোরা ফরায় জি আন্দোলন সত্যের পথে চল বীর সেনা দল জাগরত করে নাও জাতিকে সবল দিনের তরে গড়েছি মোরা ফরায়েছি আন্দোলন তোমার আমার সুখের ভাষণ ফরায়েছি আন্দোলন শান্তি সুখের ভাষণ ফরা সুখের বাসন ফরায় আন্দোলন তোমার আমার সুখের বাসন ফরায় আন্দোলন শান্তি সুখের